শোনেন সব কিছু জানেন بل قالوا أضواث أحلام بل افتراه بل هو شاعر فليأتنا بآية فليأتنا بآية كما أرسل الأولون এছাড়া তারা আরো বলে অলিক স্বপ্ন না সে মিথ্যা উদ্ভাবন করেছে না সে একজন কবি অতএব সে আমাদের কাছে কোনো নিদর্শন আনয়ন করুক যেমন নিদর্শন সহ আগমন করেছিলেন পূর্ববর্তীগণ ما آمنت قبلهم من قرية أهلكناها أفهم يؤمنون তাদের পূর্বে যেসব জনপদ আমি ধ্বংস করে দিয়েছি তারা বিশ্বাস স্থাপন করেনি এখন এরা কি বিশ্বাস স্থাপন করবে وما أرسلنا قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আপনার পূর্বে আমি মানুষই প্রেরণ করেছি যাদের কাছে আমি ওহি পাঠাতাম অতএব তোমরা যদি না জানো তবে যারা স্মরণ রাখে তাদেরকে জিজ্ঞেস করো وما جعلناهم جسدا لا يأكلون الطعام وما كانوا خالدين আমি তাদেরকে এমন দেহ বিশিষ্ট করিনি যে তারা খাদ্য ভক্ষণ করত না এবং তারা চিরস্থায়ী ছিল না ثم صدقناهم الوعد فأنجيناهم ومن نشاء وأهلكنا المسرفين অতপর আমি তাদেরকে দেয়া আমার প্রতিশ্রুতি পূর্ণ করলাম সুতরাং তাদেরকে এবং যাদেরকে ইচ্ছা বাঁচিয়ে দিলাম এবং ধ্বংস করে দিলাম সীমা লঙ্ঘনকারীদেরকে لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون আমি তোমাদের প্রতি একটি কিতাব অবতীর্ণ করেছি এতে তোমাদের জন্য উপদেশ রয়েছে তোমরা কি বোঝো না وكم قصمنا من قرية كانت ظالمة وأنشأنا بعدها قوما آخرين আমি কত জনপদের ধ্বংস সাধন করেছি যার অধিবাসীরা ছিল পাপী এবং তাদের পর সৃষ্টি করেছি অন্য জাতি فلما أحسوا بأسنا যেখানে তোমরা বিলাসিতায় মত্ত ছিলে ও তোমাদের আবাসগৃহে সম্ভবত কেউ তোমাদেরকে জিজ্ঞেস করবে তারা বলল হায় দুর্ভোগ আমাদের আমরা অবশ্যই পাপে ছিলাম فما زالت تلك دعواهم حتى جعلناهم حصيدا خامدين তাদের এই আর্তনাদ সব সময় ছিল শেষ পর্যন্ত আমি তাদেরকে করে দিলাম যেন কর্তিত শস্য ও নির্বাপিত অগ্নি وما خلقنا السماء والأرض وما بينهما لاعبين لو أردنا أن نتخذ لهوا لاتخذناه من لدنا إن كنا فاعلين আকাশ পৃথিবী ও এতদু ভয়ের মধ্যে যা আছে তা আমি ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি আমি যদি ক্রীড়া উপকরণ সৃষ্টি করতে চাইতাম তবে আমি আমার কাছে যা আছে তা দ্বারাই তা করতাম যদি আমাকে করতে হতো بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون বরং আমি সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করি অতপর সত্য মিথ্যার মস্তক চূর্ণ বিচূর্ণ করে দেয় অতপর মিথ্যা তৎক্ষণাৎ নিশ্চিন্ন হয়ে যায় তোমরা যা বলছো তার জন্য তোমাদের দুর্ভোগ وله من في السماوات والأرض ومن عنده لا يستكبرون عن عبادته ولا يستحسرون নভমণ্ডল ও ভূমণ্ডলে যারা আছে তারা তাঁরই আর যারা তার সান্নিধ্যে আছে তারা তার ইবাদতে অহংকার করে না এবং অলসতাও করে না يسبحون الليل والنهار لا يفترون أم اتخذوا آلهة من الأرض هم ينشرون তারা রাত দিন তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করে এবং ক্লান্ত হয় না তারা কি মৃত্তিকা দ্বারা তৈরি উপাস্য গ্রহণ করেছে যে তারা তাদেরকে জীবিত করবে لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون لا يسأل عما يفعل وهم يسألون যদি নভমণ্ডল ও ভূমণ্ডলে আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্য থাকত তবে উভয় ধ্বংস হয়ে যেত অতএব তারা যা বলে তা থেকে আরসের অধিপতি আল্লাহ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 আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তার জন্য কখনো এটা যোগ্য নয় বরং তারা তো তার সম্মানিত বান্দা তারা আগে বেড়ে কথা বলতে পারে না এবং তারা তার আদেশেই কাজ করে يعلم ما بين أيديهم وما خلفهم ولا يشفعون إلا لمن ارتضى وهم من خشيته مشفقون তাদের সম্মুখে ও পশ্চাতে যা আছে তা তিনি জানেন তারা শুধু তাদের জন্য সুপারিশ করে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারা তার ভয়ে ভীত ومن يقل منهم إني إله من دونه فذلك نجزيه جهنم كذلك نجزي الظالمين তাদের মধ্যে যে বলে যে তিনি ব্যতীত আমি উপাস্য তাকে আমি জাহান নামের শাস্তি দেব আমি জালিমদেরকে এভাবেই প্রতিফল দিয়ে থাকি أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون কাফিররা কি ভেবে দেখে না যে আকাশ মণ্ডলী ও পৃথিবীর মুখ বন্ধ ছিল অতপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম এর পরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না وجعلنا في الأرض رواسي أن تميد بهم وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون আমি পৃথিবীতে ভারী বোঝা রেখে দিয়েছি যাতে তাদেরকে নিয়ে পৃথিবী ঝুঁকে না পড়ে এবং তাতে প্রশস্ত পথ রেখেছি যাতে তারা পথপ্রাপ্ত হয় وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون আমি আকাশকে সুরক্ষিত ছাদ করেছি অথচ তারা আমার আকাশস্থ নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون আপনার পূর্বেও কোনো মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হবে كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে وإذا رآك الذين كفروا إن يتخذونك إلا هزوا أهذا الذي يذكر آلهتكم أهذا الذي يذكر آلهتكم وهم بذكر الرحمن هم كافرون কাফিরা যখন আপনাকে দেখে তখন আপনার সাথে ঠাট্টা করা ছাড়া তাদের আর কোনো কাজ থাকে না একে সেই ব্যক্তি যে তোমাদের দেবদেবী সমালোচনা করে এবং তারাই তো রহমানের আলোচনায় অস্বীকার করে সৃষ্টিগতভাবে মানুষ তরা প্রবণ আমি সত্তরই তোমাদেরকে আমার নিদর্শনাবলী দেখাব অতএব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 ঠাট্টা করত তা উল্টো ঠাট্টাকারীদের উপরে আপতিত হয়েছে قل من يكلؤكم بالليل والنهار من الرحمن بل هم عن ذكر ربهم معرضون বলুন রহমান থেকে কে তোমাদেরকে হেফাজত করবে রাতে ও দিনে বরং তারা তাদের পালনকর্তা স্মরণ থেকে মুখ ফিরিয়ে রাখে